পড়ন্ত ওই বিকেল বেলায় গধুলি রই রোদের খেলায় পড়ন্ত ওই বিকেল বেলায় গধুলি রই রোদের খেলায় পড়ন্ত ওই বিকেল বেলায় গধুলি রই রোদের খেলায় বকুল ঝরা সন্ধ্যা বেলায় তোমায় যেন যায় দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার পরন্ত ওই বিকেল বেলায় গধুলি রই রোদের খেলায় পরন্ত ওই বিকেল বেলায় গধুলি রই রোদের খেলায় বকুল ঝরা সন্ধ্যা বেলায়া তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় নদীর মোহনা রাতের বেলায় তারার মেলায় চাঁদের জোছনায় তোমায় যেন যাই দেখা যায় নদীর মোহনা রাতের বেলায় তারার মেলায় চাঁদের জোছনায় তোমায় যেন যাই দেখা যায় নদীর মোহনা রাতের বেলায় তারার মেলায় চাঁদের জোছনায় পাহাড়ের ওই চূড়ায় চূড়ায় সাগরের ওই উর্মি মেলায় পাহাড়ের ওই চূড়ায় চূড়ায় সাগরের ওই উর্মি মেলায় পাহাড়ের ওই চূড়ায় চূড়ায় সাগরের ওই উর্মি মেলায় নির্ঝরণী ঝর্ণা ঝরে তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার পরন্ত ওই বিকেল বেলায় গধুলি রই রোদের খেলায় পরন্ত ওই বিকেল বেলায় গধুলি রই রোদের খেলায় বকুল ঝরা সন্ধ্যা বেলায় তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় রাতের আকাশে পাখির গানে ফুলের ঘানে ভোরের বাতাসে তোমায় যেন যাই দেখা যায় রাতের আকাশে পাখির গানে ফুলের ঘানে ভোরের বাতাসে তোমায় যেন যাই দেখা যায় রাতের আকাশে পাখির গানে ফুলের ঘানে ভোরের বাতাসে তোমার নামে জিকির করে গাছের পাতা ঝরে পড়ে তোমার নামে জিকির করে গাছের পাতা ঝরে পড়ে তোমার নামে জিকির করে গাছের পাতা ঝরে পড়ে নদীর দুকুল ভাঙে গড়ে তোমায় যেন যায় দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার পরন্ত ওই বিকেল বেলায় গধুলি রই রোদের খেলায় পরন্ত ওই বিকেল বেলায় গধুলি রই রোদের খেলায় বকুল ঝরা সন্ধ্যা বেলায় তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায়